হে মুসলমান একদিন তোমায় যেতে হবে কবরে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে হে মুসলমান একদিন তোমায় যেতে হবে কবরে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে সজনেরা সবাই মিলে স্বজনেরা যখন সবাই মিলে শোয়াইবে তোমায় মাটির ঘরে মুসলমান হে মুসলমান একদিন তোমায় যেতে হবে কবরে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে খোদার গোলামি কর পথ ধরো রাসুলের তবেই পাবে তুমি সুসংবাদ বেহেস্তের খোদার গোলামি কর পথ ধরো রাসুলের তবেই পাবে তুমি সুসংবাদ বেহেস্তের খোদার গোলামি না করিলে নবীর দেখানো পথে না চলিলে খোদার গোলামি না করিলে নবীর দেখানো পথে তুমি কারো খাতিরে মুসলমান হে মুসলমান একদিন তোমায় যেতে হবে কবরে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে হে মুসলমান একদিন তোমায় যেতে হবে কবরে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে সজনেরা যখন সবাই মিলে সজনেরা যখন সবাই মিলে শোয়াইবে মাটির ঘরে মুসলমান হে মুসলমান একদিন তোমায় যেতে হবে কবরে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে মন কার কিরে সে প্রশ্ন করবে তোমাকে মার রব্বুকা বলো তোমার রবকে মন কার কিরে সে প্রশ্ন করবে তোমাকে মার রব্বুকা বলো তোমার রবকে মমিন হলে তুমি বলবে তখন মমিন হলে তুমি বলবে তখন রব্বি আল্লাহ উচ্চ স্বরে মুসলমান হে মুসলমান একদিন তোমায় যেতে হবে কবরে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে সজনেরা যখন সবাই মিলে সজনেরা যখন সবাই মিলে সোয়াইবে তোমায় মাটির ঘরে মুসলমান হে মুসলমান একদিন তোমায় যেতে হবে কবরে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে কি নিয়ে যাবে তুমি চিন্তা করে দেখো রে